And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় TV Network, the solution for humanity.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 মঙ্গলের পথে রাখুন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি তা হলো হেজাব তথা পর্দা হেজাব বা পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা কথা বলতে যাচ্ছি তা মানব জাতির সহজাত বিষয়েরই একটি অন্তর্ভুক্ত পর্দা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস পর্দার গুরুত্ব প্রকাশ করতে গিয়ে আমরা প্রথমে বলতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ পাক বলেন ওমা খলাকা আল্লাহ পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং তাদের কর্মক্ষেত্রের ভিতরেও কিছু পার্থক্য করেছেন কর্মক্ষেত্র পার্থক্য হওয়ার কারণে নারী এবং পুরুষের পর্দার গুরুত্ব অপরিসীম কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে এই পর্দা লঙ্ঘিত হচ্ছে সর্বত্র আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন কুলকায়নাতের সকল মখলুকাত এমনকি জড় পদার্থের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন বিপরীতমুখী বস্তু সৃষ্টি করেছেন পশুদের জন্য পর্দার প্রয়োজনীয়তা নেই কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক পর্দা অপরিহার্য করেছেন পর্দা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা মুসলিম জাতির জন্য আল্লাহ পাক বিশেষভাবে ফরজ করেছেন মানুষের জন্য পর্দাকে গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমীর নামাজ ফরজ করেছেন সকালবেলা যদি আমরা ফজরের সালাত আদায় করি জোহর পর্যন্ত আমরা ছুটি পাই জোহরের সালাত আদায় করলে আসর পর্যন্ত ছুটি পাওয়া যায় আসরের সালাত আদায় করলে মাগরিব পর্যন্ত ছুটি পাওয়া যায় মাগরিবের সালাত আদায় করলে এশা পর্যন্ত ছুটি পাওয়া যায় বুঝা গেল সালাত ফরজ কিন্তু মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন রামাদানুল মুবারকের মাসে এক মাস সিয়াম পালন করলে এগারো মাস ছুটি পাওয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী অনুরূপভাবে আল্লাপাক জাকাত ফরজ করেছেন বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি পাওয়া যায় জীবনে একবার হজ পালন করলে সারা জীবন ছুটি পাওয়া যায় কিন্তু পর্দা একজন মুসলিম ঘরের সন্তান যখন তার বোধ উদয় হয় যখন কিছুটা ভালো মন্দ বুঝতে শেখে তখন থেকেই তার উপরে কিছুটা পর্দা প্রযোজ্য হয় আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে একজন মুসলিমের জীবনের যৌবনে পদার্পণ করার পর থেকেই এই পর্দা তার উপরে পূর্ণাঙ্গভাবে ফরজ হয় সারা জীবন তার উপরে পর্দা ফরজই থাকে এমনকি মরার পরেও তাকে পর্দা সহই দাফন করতে হয় বিরাট গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন মরে যায় মরার পরে সেই মরা লাশেরও পর্দা রয়েছে সেই মরা লাশটিকেও পর্দা সহই দাফন করতে হয় বিনা পর্দায় দাফন করার কোনো সুযোগ বা অনুমতি ইসলামী শরীয়ত দেয়নি অনুরূপভাবে একজন অমুসলিম যদি মারা যায় তাহলে সেই অমুসলিমের লাশটাকেও উলঙ্গ করার অধিকার ইসলামী শরীয়ত দেয়নি তার সৎকার করার লোক যদি তার সমাজের কেউ না থাকে তাহলে মুসলিম সমাজের লোকেরাই তারা তার সৎকার করবে এবং তাকে মাটি চাপা দিয়ে দাফন করে দিবে তার ইজ্জত লুণ্ঠিত করার বা তার ইজ্জত হুরমতের উপরে আঘাত দেওয়ার অধিকার ইসলামী শরীয়তে নেই মানুষ হিসাবে এতটুকু তার পাওনা এটা হলো মানবীয় দাবি তাহলে আমরা বুঝতে পারলাম পর্দা মুসলিমের জন্য প্রযোজ্য অমুসলিমের জন্য প্রযোজ্য পর্দা সব সময়ের জন্য প্রযোজ্য আল্লাহ রাবুল আলমিন মানুষের নারী পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন করেছেন নারীদেরকে দিয়েছেন অধিকাংশ বাড়ির কাজ বাড়ির দায়িত্ব সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাপাক নারী এবং পুরুষ দুইটি জাতি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের মাধ্যমে পৃথিবীকে আবাদ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন চারটি পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হল নারী এবং পুরুষের সংস্রব ছাড়া যেমন আদম আলাইহি সালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদা মাটি ছেনে দ্বিতীয় নম্বর পদ্ধতি মা হাওয়া আলাইহাসালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহি সালাতামের পাঁজরের হার থেকে সেখানে কোনো নারীর সংস্রব ছিল না পুরুষের মাধ্যমে নারীকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আদম আলাইহি সালাতামের মাধ্যমে মা হাওয়া আলাইহা সালাতামকে সৃষ্টি করলেন আদম আলি সালাতামকে আল্লাহাক সৃষ্টি করলেন নারী পুরুষ উভয়েরই মাধ্যম ছাড়া মা হাওয়া আলাইহা সালাতামকে সৃষ্টি করলেন শুধুমাত্র পুরুষের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো নারীর মাধ্যম গ্রহণ করা হয়নি ইসারুহুল্লাহ রুহুল্লাহ আলহি সালাতামকে আল্লাহাক সৃষ্টি করলেন বিবি মারিয়াম আলাইহা সালাতামের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো পুরুষের মাধ্যম গ্রহণ করা হয় নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলমিন চতুর্থ পদ্ধতিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই পদ্ধতি হলো নারী এবং পুরুষের সংস্রফে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا مسنون خطباء হোক বা বিয়ের খুদ্বায় হোক আমরা এই আয়াতটি পড়ে থাকি সেই আয়াতের সারমর্ম হলো এই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান্না সুত্তাকু রব্বাকুম হে মনুষ্য জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাদি খালাকা কুম্মিন নাফসি যিনি এক আত্মা থেকে এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহা সাউজাহা এবং তার থেকেই তার স্ত্রীকে তার জোড়াকে সৃষ্টি করেছেন অব্যাস্তামিন হুমারি জালান কাসির ওয়ানিসা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 সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেন কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মণ্ডলী আমরা সামান্য বিরতির পরে আবার ঘুরে এসেছি আপনাদের পাশে আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন কল্যাণ করুন বলতেছিলাম পর্দার কথা আল্লাহ পাক নারী এবং পুরুষ দুইটি জাতি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের মাধ্যমে পৃথিবীকে আবাদ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন চারটি পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি হলো নারী এবং পুরুষের সংস্রব ছাড়া যেমন আদম আলাইহি সালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদা মাটি ছেনে দ্বিতীয় নম্বর পদ্ধতি মা হাওয়া আলাইহাসালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহি সালাতামের পাঁজরের হার থেকে সেখানে কোনো নারীর সংস্রব ছিল না পুরুষের মাধ্যমে নারীকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আদম আলহিসালাতামের মাধ্যমে মা হাওয়া আলহিসালাতামকে সৃষ্টি করলেন আদম আলহিসালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন নারী পুরুষ উভয়েরই মাধ্যম ছাড়া মা হাওয়া আলহিসালাতামকে সৃষ্টি করলেন শুধুমাত্র পুরুষের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো নারীর মাধ্যম গ্রহণ করা হয়নি ঈসা রুহুল্লাহ আলহি সালাতামকে আল্লাপাক সৃষ্টি করলেন বিবি মারিয়াম আলাইহাসালাতামের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো পুরুষের মাধ্যম গ্রহণ করা হয়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলমিন চতুর্থ পদ্ধতিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন বা বিয়ের খুদ্বায় হোক আমরা এই আয়াতটি পড়ে থাকি সেই আয়াতের সারমর্ম হলো এই আল্লাহ পাক বলেন ইয়া ইউহান্না সুত্তাকু রব্বাকুম হে মনুষ্য জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাদি খালাকা কুম্মিন নাফসি ওয়াহেদা যিনি এক আত্মা থেকে এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহা সাউজাহা এবং তার থেকেই তার স্ত্রীকে তার জোড়াকে সৃষ্টি করেছেন অবাস্তামিন হুমার ইজালান কাসির আওয়ানিসা এবং তাদের দুইজন থেকে তাম পৃথিবীতে অনেক নারী পুরুষ আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করেছেন বিস্তার লাভ করেছে নারী পুরুষ এই দুইজন মহামানব থেকে এই যে চার প্রকার পদ্ধতিতে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন নারী জাতির গঠন প্রণালী পুরুষের চেয়ে অবশ্যই ভিন্ন শারীরিকভাবে মানসিকভাবে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সব দিক দিয়েই দেখা যায় নারী এবং পুরুষ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে যেটা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির একান্ত অনুপম কৌশল সেই কৌশলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীকে আবাদ করবেন তাই দুই ধরনের মানব আল্লাহ পাক সৃষ্টি করলেন দুই জাতিতে পরিণত করলেন এক জাতির নাম নর আর আর জাতির নাম নারী নর এবং নারী দুইজনের সহযোগিতায় এই পৃথিবী ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হয়ে উঠবে আল্লাহ রাব্বুল আলমিন সেই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন রমণীদেরকে কিছু গুরু দায়িত্ব স্পেশালভাবে দিয়েছেন তাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং তাদের বুদ্ধিমত্তার বিচার বিবেচনার স্বল্পতা গঠন প্রণালীর ভিন্নতা এটা আল্লাহ পাকের অনুপম সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন বলেন লেতাস কুনু ইলাই হ্যাঁ তোমরা যেন সেখানে গিয়ে শান্তি অন্বেষণ করতে পারো ওই জন্য রমণীদের কর্মক্ষেত্র আল্লাপাক ভিতরে রেখেছেন আর পুরুষদের কর্মক্ষেত্র বাহিরে রেখেছেন মাঠে ঘাটে রোডে চলতে ফিরতে সব জায়গায় কাজ করবেন পুরুষেরা পুরুষদেরকে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন রমণীদের ভরণ পোষণ দেওয়ার আর নারীদেরকে দায়িত্ব দিয়েছেন সন্তান লালন পালন করা সন্তান ধারণ করা তারা তাদের বাচ্চাদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে পূর্ণ দুই বছর দুধ পান করাবে যেটা অন্য কারো পক্ষে অন্য কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া একমাত্র ডিউটি যেই ডিউটি আল্লাহ পাক এই রমণীদেরকে দিয়েছেন এই ডিউটি পালন করার ক্ষমতা তামাম পৃথিবীর সমস্ত পুরুষ মিলে তামাম পৃথিবীর সমস্ত শক্তিশালী বুদ্ধিমান জ্ঞানীগুণী পণ্ডিত মহাজন তারা মিলে যদি চিন্তা ভাবনা করেন যে আমরা এই সন্তান লালন পালন করার দায়িত্ব পালন করব তাহলে কালেও তাদের দ্বারা এ দায়িত্ব পালন করা সম্ভব হবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন وحمله وفصاله ثلاثون شهرا হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান সন্তানকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন আল্লাপাক যেখানে সেখানে বলছেন যে তার মা তাকে পেটে ধারণ করে কষ্টের উপরে কষ্ট স্বীকার করে এই যে একটি গুরুদায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন যেখানে কোনো সমতা বিধান করার কোনো সুযোগ নাই দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে যে আমরা আধুনিক এই কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত উৎকর্ষ যখন হয়েছে সাধিত তখন আমরা নারী এবং পুরুষ আমাদের কার্যক্রম আমরা একটু ভাগ বন্টন করে নিই কশ্চিন কালেও তারা তাদের এই কার্যক্রম ভাগ বন্টন করে নিতে পারবে না ব্যর্থ হবে অক্ষম হবে আর এই যে একটি কথা যে কথাটা আমরা বলছি যে নারী এবং পুরুষ কাজ ভাগ করে নিবে এক বছর সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব বাবা গ্রহণ করবে আর এক বছর সন্তানকে দুধ পান করার দায়িত্ব তার মা গ্রহণ করবে এটা যদি করতে চেষ্টা করে তাহলে এটা তো অসম্ভব জিনিস এটা অসম্ভব মানুষের জন্য এটা অসম্ভব পশুর জন্য পশুর ভিতরেও এই সমতা বিধান বা এই সাম্যের স্লোগান তারা দেয়নি আমরা আর একটু লক্ষ্য করলে দেখি যে আল্লাহ রাব্বুল আলমিন যেই সুনিপুণভাবে আপন হাতে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ আজকে দুঃখজনক হলেও সত্য যে সেই বিধানকে লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া বিধান থেকে তারা বিচ্যুত হতে চায় সরে পড়তে চায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন আফাগায় কারহা আল্লাহর দিনকে বাদ দিয়ে তারা কি নতুন কোনো জীবন ব্যবস্থা নতুন কোনো নিয়ম নীতি তারা কি পালন করতে চায় অথচ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর দেওয়া বিধান ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হয়েছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর দেওয়া বিধান ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছিলাম নারী এবং পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন নারী জাতিকে মূলত বাড়িতে থাকার দায়িত্ব দিয়েছেন তাই আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিমা বলেন সৌরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াত আমরা খুললে দেখতে পাই আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বইতে কুন্না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো তাবার পূর্ব জাহিলিয়াতের মতো জাহিলিয়াতের রমণীদের মতো উলঙ্গ বেহায়েপনা ও বেলিল্লাপনার সাথে রাস্তা পথে ঘুরে বেড়ায় না তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি একজন রমণী যেই বাড়িতে বাস করেন সেই বাড়িটি হয় তার বাবার নয়তোবা তার স্বামীর নয়তোবা তার ভাইয়ের নয়তোবা তার ছেলের ছেলের বাড়িতে হোক আর বাবার বাড়িতে হোক আর স্বামীর বাড়িতে হোক একজন রমণী বাস করেন কিন্তু আল্লাহ পাক বললেন ওয়াকারনা ফি বুয়ুতে কন্যা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িতে আল্লাহ পাক অনেক দায়িত্ব রমণীদেরকে দিয়েছেন শুধু তাই নয় যতগুলি দায়িত্বের কথা আমরা বললাম তার পাশাপাশি আল্লাহ পাক চিরস্থায়ীভাবে এই নারী জাতিকে মাসে মাসে কমপক্ষে তিন থেকে দশ দিন স্থায়ী রোগ দান করেছেন যেই রোগের মাধ্যমে নারী জাতি অসহায়ত্ব বোধ করে নারী জাতি রোগাক্রান্ত অবস্থায় কাজ করতে গেলে আনইজি ফিল করে হিসাব করতে দিলে হিসাব ভুল করে ফেলে আল্লাহ রাব্বুল আলমিন এরকম বন্দোবস্ত তাদের জন্য দিয়েছেন কিন্তু আজকে আমরা এই সমান অধিকারের দাবিতে রাস্তায় রাস্তায় রমণীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বাড়ির কাজ তারা করছে না বাড়ির কাজ করতে পারছে না সন্তান লালন পালন করার দায়িত্ব পালন করছে চাকরানি চাকরানির হাতে সন্তান গিয়ে তার সর্বস্ব হারাচ্ছে তার আদব হারাচ্ছে তার জীবনের যেই চাওয়া পাওয়া পিতামাতার কাছে ছিল সেই পিতামাতার স্নেহ বাৎসল্যতা মায়া মমতা আজকে বিঘ্ন হওয়ার কারণে গোটা সমাজ জীবন আজকে হয়েছে দূষিত এবং কলুষময় সুপ্রিয় শ্রোতামণ্ডলী ইসলামের এই সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে ইসলামের বিধিবিধান মানতে আমরা প্রস্তুত থাকব এই বলি আজকের বৈঠক এখানে শেষ করলাম আকুলু কাউলি হাজা আস্তাকফুরুল্লাহ আলী ওয়ালাকুমারে সাহরুল মুসলিমিন ফাস্তাকফির রহমিন কুল্লি জামিন ওয়াতুবিলাই ইন্নাহু হুয়াল গাফুর রহিম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া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 করুন অ্যাডমিন মানবতার সমাধান বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়